আল্লাহ আমার জীবনে কত যে পাপ আছে আমি নিজেও জানি না আল্লাহ আমার জীবনে কত যে পাপ আছে আমি নিজেও জানি না ক্ষমা করে দাও এই আমাকে ক্ষমা করে দাও এই আমাকে সইতে আর পারি না আল্লাহ আমার জীবনে কত যে পাপ আছে আমি নিজেও জানি না ক্ষমা করে দাও এই আমাকে ক্ষমা করে দাও এই আমাকে সইতে আর পারি না দিনে দিনে মাস মাসের পর বছর এইভাবে কেটে যায় আমার প্রহর দিনে দিনে মাস মাসের পর বছর এইভাবে কেটে যায় আমার প্রহর বুক ফাটা কান্নায় ভেঙে যায়